অমৃত উদ্ধার করার পরেতে ভগবান কি করলেন দেখলেন তো মানবে না অসুরগণকে ট্রিটমেন্ট করার জন্য ভগবান কি করলেন তিনি এখন মোহিনী রূপ ধারণ করলেন মহিরু রূপ ধারণ করে যেই সন্মুখে আবির্ভাব হলেন এ সৌন্দর্য ত্রিজগতে কোনো জায়গায় নেই কোনো জায়গায় এ সৌন্দর্য নাই শ্যামসুন্দর নিজে গোপী সেজে রাধারানীকে অনেকবার ঠকিয়েছেন অনেকবার কাপড় চোপড় পরে গোপী সেজে চুড়ি বিক্রি করবার নাম করে গেছেন চুড়ি সেজেছেন চুড়িওয়ালি সে মেয়ে ছেলে কাপড় চোপড়ে ঘাগড়া ভাগড়া পরে এমনভাবে যাচ্ছেন রাধারানী নিজে চিনতেই পাচ্ছেন না এটা কে তোমার শ্যামসুন্দর সামনে এসছে চিনতে পারছেন না <laughs> এরমভাবে অনেক ঘটনা এসব বলবার নয় তাহলে এখন কি হলো এ তসমিন অন্তরে বিষ্ণু সর্বপায় সর্বপায় বিধীশ্বর সর্বপা সর্ব উপায়ের যে উপায়ের যে মালিক উপায় করেন ইয়সিত রূপম অনির্দেশ্যম দধার পরমাদ্ভুতম এমন যশিত রূপ এমন কামেরি রূপ কেউ কোনোদিন দেয় এমনও রূপ হতে পারে নাকি এমনও রূপ হতে পারে কখনো যখনই এই রূপেতে এই রূপেতে আবির্ভাবে ছম ছম করে যাচ্ছেন পায়ে নুপুর অসুর এই কোথা থেকে এলো এত সুন্দর দেখতে আহা ভুলে গেছে এবার অমৃত ভুলে গেছে অসুরগণকে বঞ্চনা করার জন্যই জগন্নাথ মন্দিরে ওই ছবিগুলো দেওয়া রয়েছে অসুর বৃত্তি ওরা জগন্নাথকে গিয়ে এরম দেখবে বঞ্চিত হয়ে চলে যাবে আর যারা দর্শন করে তারা ঠিক দর্শন করবে অসুরগণ মোহিত হয়ে গেছে বলো বাহ ভালো তো অপূর্ব সুন্দর লোভ হচ্ছে ওদের মধ্যে সব চাওয়াচাই করছে এবার হয়ে এবার সেই কামিনীকে সম্ভাষণ করছে ওগো তুমি কে এত নবীন বয়সা এত সুন্দর রূপ তোমার কোথা থেকে এসছো রমণী কামাতুর হয়ে অসুরগণ খালি তার দিকে এখন অমৃতের ব্যাপারটা এখন এখন অমৃতের ব্যাপারটা এখন ওরা এখন এখন সে তো আছেই এখন এই ব্যাপারটা প্রধান হয়ে দাঁড়িয়েছে এর নামে এর জন্যই তো বলা ভগবান ভগবান কামিনী রূপ ধারণ করেছেন অ্যাটেনশনগুলোতে ঘোরার জন্য ভগবানের যশিত রূপ ধারণ করার উদ্দেশ্য কি ওদের চিত্তবৃত্তি রেখে ঘুরিয়ে দেওয়া অন্যদিকে এখন এইরকম রূপ কি আর দেখেছে তারা তারা এখন চাওয়াচাই করছে এখন তারপরে লাস্টে বললে হে শুভ্রু তুমি শরীরধারী এই যে আমাদের সবার চিত্তকে আকর্ষণ করছো ব্যাপারটা কি আমাদের মন ইন্দ্রিয় সব মন্থন করছো এত অদ্ভুত ব্যাপার হে সমধ্যমে এক কাজ করো না আমরা দেব এবং অসুরগণ আমরা যে কশ্যপের পুত্র আমরা ভাই ভাই আমাদের মধ্যে লড়াই লেগে গেছে সেই সুন্দরী বলছি কেন গো বলছে ওই সব অমৃত নিয়ে লড়াই লেগেছে একটা কাজ করতে পারবে বলে কি বলো বলছে এই অমৃতটাকে আমাদের মধ্যে ভাগ করে দিতে হবে পারবে বলে তো সোজা কথা দাও কলসিটা দাও আমার কাছে ভালোই হলো কলসিটাকে এবার কাকে নিলেন নে বলেন আমি ভাগ করে দিতে পারি কিন্তু একটা শর্ত আছে আমি কি করব আগে কি করব না করব কোনো কথা বলা চলবে না কিন্তু যদি তর্ক করো তাহলে কলসি এখনই নিয়ে নাও আমার দরকার নেই ভাগ করা তারা আরও বিশ্বাস হলো যে নিশ্চয়ই একটা বিচার করবে ঠিকঠাক না না কলসি তোমার কাছেই থাকো তোমার বিচার করে নাও বলে যাও সব চান করে এসো নদীতে নতুন কাপড় পরে এসো নতুন দুর্গাপুজোর সময় যখন কাপড় পরে সব কাপড় পরে এসো সব বসো সব লাইন দিয়ে বসবে দেবতারা এক লাইনে অসুরগণ এক লাইনে আর আমি কি করব না করব কিন্তু কাউকে জবাব দেব না পরিষ্কার কথা আমি বলছি আমি কিন্তু জবাব দেব না সেই জন্য আমি তোমাদের অমৃত ভাগ করে দেবো কিন্তু জবাব দেবো না কাকে আগে দেবো পড়ে দেবো ও সে যা হয় তুমি ভালো বুঝো তোমাকে তো দেখেই আমরা মোহিত তুমি তো আর অন্যায় করতে পারো না তুমি যা করবে ঠিকই করবে আহা এইবার কি হলো তারা বিশ্বাস করে চান ফান করে সুন্দরভাবে গলায় বলবস্ত্র দিয়ে সব আসনে বসেছে সব লাইন দিয়ে সমস্ত অসুরকুল এক লাইন দেবকুল এক লাইন পুরো এবারেতে দেবতাদের মধ্যে ওই রাহু আর কেতু এরা বড় চালু এরা বলছে কোনো ঠিক নেই মেয়ে ছেলের পাল্লায় পড়েছে আমার ভাইগুলো এই দেয় কি না দেয় আবার যদি কি জানি বলা যায় না তো ওরা কি করেছেন রূপটাকে বদলেছেন দেবতার রূপ ধারণ করেছেন করে দেবতাদের লাইনে বসেছেন দেবতাদের বসে যখনই অমৃত দেয়া হচ্ছে চামুচো করে দেবতাদের আগে দিচ্ছেন তো অসুরগণ বলছেন ও যা করবে ভালোই করবে কেন ওপরে পাতলা পাতলা অমৃত আর নিচে গাঢ় গাঢ়গুলো আমাদের দেবে হয়তো আমাদের প্রতি প্রেম আছে ওই জন্যই এরম করছে ঠিক আছে চুপচাপ থাক কি বলিস না আমাদের ভালোটা দেবে দেখবি বলে ইয়ে আমাদের রয়েছে এদিকে অমৃত ভাগ করতে করতে সূর্য আর চন্দ্রমা দেখে এই অসুর অসুর এই অমৃত নিচ্ছে বলে দিয়েছে সঙ্গে সঙ্গে ভগবান চক্র দিয়ে গলাটা কেটে দিয়েছেন অমৃত এখান থেকে পান করে এখান থেকে বেরোবার সময় ধরটা আর কেটে গেছে আর ধরের আর পরেনি অমৃত এইভাবে আমরা দেখতে পাই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের এই দর্শনটা গুপ্ত দর্শন বাইরের জগতে গেলে বুঝতে পারবে না এইভাবে হলো যখন অমৃত দেবতাদের দেয়া হয়ে গেল অসুরগণ দেখছে যে আমাদের তো দিচ্ছে না এই কি হলো ঠকে গেলাম আমরা ব্যাস এইবার লড়াই আরম্ভ হলো দুম দারাক্কা এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে ভগবান এরাম কেন করলেন ভগবান এরাম কেন করলেন কেন করবেন না ভগবান এরকম কেন করবেন না যারা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল অমৃত উঠলে পরে এক জায়গায় থাকবে ভাগ করে নেব প্রথম তো বেইমানি ওরাই করলো অসুরের ভাবটাকে পুষ্ট করা ভগবানের ইচ্ছা নয় যদিও ভগবানের অসুররাও ভগবানের সন্তান দেবতারাও ভগবানের সন্তান জগতে যত প্রাণী আছে ভগবানের সন্তান কিন্তু ভগবানকে একটা বিষয়ে লক্ষ্য রাখতে হয় সৃষ্টির বিষয়ে যে আমাকে বিচার করতে হবে যে কার রাজসিক তামসিক ভাবের প্রভাবটা বেশি তাকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে সাপকে দুধ দেওয়ার মতো হয়ে যাবে সাপকে কখনোই অমৃত খাওয়ানো উচিত নয় সাপের বিষ বাড়বে তো এদেরকে আমি অমৃত খাওয়াবো একই তো ওষুধ তারপর আরও ওষুধত্ব বৃদ্ধি পাবে সেই জন্য ভগবান বঞ্চনা করলে এতে আপনার বিচারে অসুবিধা হতে পারে কিন্তু ভগবান সূক্ষ্ম বিচার সম্পন্ন তার বিচারে অন্যায় থাকতে পারে না বিরাট দেবাসু সংগ্রাম লেগে গেল ক্ষীরসাগরের তীরে মার মার কাট কাট একেবারে হই হই পড়ে গেল সমস্ত বিরাট যুদ্ধ লেগে গেল এই যুদ্ধতে সমস্ত দেবতারা এদেরকে আঘাত করছে দেবরাজ ক্ষুদ্ধ হয়ে যখন বিরোচন পুত্র বলির পুত্র বজ্র উত্তোলন করলেন তখন বলিও এইভাবে সব লড়াই লেগে গেল বিরাট হাহাকার হলো বিরাট হাহাকার বলছেন বলছেন নমুচি বলে একজন আছেন তার গলা কাটছিল না এসব অনেক ঘটনা আছে তাকে কাটবার জন্য বজ্র দিয়ে কীভাবে কেটেছিলেন শুষ্কও নয় আর্দ্রও নয় এরকম অস্ত্রের দ্বারা তার গলাটা কাজ নমুচি নমুচি দানবকে মারা যাচ্ছে না নমুচি দানবের জন্য আকাশবাণী হলো এ শুকনো বা আর্দ্র কোনো অস্ত্রের দ্বারাই মারবে না মরবে না ওকে অন্য কোনো ব্যবস্থা করো এইভাবে হলো এদিকে আমাদের যুদ্ধ বিগ্রহ তো হচ্ছে শঙ্কর ভগবান এবার ভগবানের কাছে বলছেন ভগবান তুমি যে যোশিত রূপ ধারণ করেছো আমি শুনতে পেয়েছিলাম তুমি নাকি মোহিনী রূপ ধারণ করেছো কই সেটা আমাকে তো দেখালে না ভগবান বলে তোমার ওসব দেখে লাভ নেই তুমি শঙ্কর তুমি কামজয়ী ওসব দেখে কী হবে না আমি ওটা দেখব আমি তোমার সব রূপ দেখেছি এটা দেখাতেই হবে আমাকে সেই সময় শঙ্কর ভগবান বিষ পান করে অজ্ঞানের মতো পড়েছিলেন তারাপীঠেতে এটা ছবি আছে এসব বলবার কথা নয় অনেক কথা গুপ্ত কথা এসব দেবী তাকে বাঁচিয়েছিলেন দুধ পান করিয়ে এইসব তারাপীঠে যে যারা গোপন ছবিটা দেখতে পায় ভেতরে সবাইকে দেখায় না বাইরের ওই যেটা ঢাকা দেওয়া ওটা দেখে আমরা অনেক আগে ছোট বয়সে দেখেছিলাম তখন এত ভিড় ফিট থাকতো না একবার ভেতরে নিয়ে গেছি দেখেছিলাম সেই মূর্তি অনেক আগে ছোট বয়সে এক ধামের পাশেই ওটা যাই হোক এইভাবে শঙ্কর ভগবান বলছে ওই সময় আমার তো জ্ঞান ছিল না তো তুমি দয়া করে আমাকে সেই রূপ দেখাতে হবে ওসব দেখে তোমার কি হবে না ওটা দেখাতেই হবে তোমাকে যখন জোর জবস্তি করছো এখন আমার প্রভু প্রভু শঙ্কর দেখতে চাইছেন ভগবান তাকে সেই রূপ দেখাবার জন্য বলে ঠিক আছে দেখতে পাবে সময় মতো দেখতে পাবে হঠাৎ দেবীকে নিয়ে পার্বতীকে নিয়ে নন্দিয়া ভিরিঙ্গি সবাইকে নিয়ে একটা জায়গায় উপস্থিত হয়েছেন হঠাৎ দেখেন একটা বাগানের মধ্যে একটা কামিনী সুন্দরভাবে ফুল তুলছে আর সমস্ত কন্দুক লীলা করছে মানে বল ছোট্ট বল নিয়ে শঙ্কর ভগবান দেখে আবার কি এলো রে বাবা এই উদ্যানে দেখে একবারে সামনে যে আমার পার্বতী বসে রয়েছে দাঁড়িয়ে রয়েছে এটা খেয়াল নেই ওইদিকে মন চলে গেছে যে শঙ্কর ভগবানকে বলা হয় কামজয়ী সেই ভগবান শঙ্করকে পর্যন্ত মোহিত করে দিয়েছেন ভগবান এই সাক্ষাৎ বিষ্ণু এইভাবে ক্রীড়া করতে করতে যখন এমন অবস্থা করছেন তখন আর শঙ্কর থাকতে পারেনি তাকে ধরবার জন্য দৌড়াচ্ছেন দৌড়াতে দৌড়াতে দৌড়াতে দৌড়াতে যখন ধরে ফেলেছেন সেখান থেকে ভগবান প্রকটে কিয় শঙ্কর তোমারও মোহ হলো লজ্জিত হয়ে মাথাটা নিচু ততক্ষণ অনেক ঘটনা ঘটে গেছে শঙ্করের সেই ধাতু থেকে আমাদের এই জগতে যত সোনা রূপ যে মাইন খনিগুলো আছে সেখানে আমরা সোনা রূপ হিরে মুক্তি এগুলো তার এ থেকে পাই যাই হোক ভগবান শঙ্করকে কেউ কোনোদিন ঠকাতে পারেনি একটাই এই ঘটনা এটাতে শঙ্কর ভগবানকে অনেক কৃপা করলেন ভগবান তোমার তো হওয়ার কথা নয় কিন্তু আমার মায়া এ তো কেউ এড়াতে পারে যাক হয়েছে শঙ্করকে ওই জন্য কামজয়ী বলা হয় মৃত্যুঞ্জয়ী বলা হয় অনেক নাম এখন প্রশ্ন হলো যখন দেবতাদের এরকম এরকম স্বর্গলোক যাদের অধীনে রয়েছে অসুরগণ এই অসুরগণের অধীনে রয়েছে দেব দেব দেবলোক একটু আগেই বলেছি আমি এখন এই অমৃত নিয়ে তো যা লড়াই হওয়ার তা হয়ে গেল এত সে আর সে আর কাঁদলেও আর চুল ছিঁড়েও ফিরে আসবে না অমৃত ফুরিয়ে গেছে আর যাওয়ার হয়ে গেছে এখন দেবলোকের অধিষ্ঠর অসুররা এখন দেবলোকের আধিপত্য বিস্তার করে রয়েছে এই অবস্থা আমি আগেও বর্ণনা করেছিলাম সেখানে অদিতি মা কাঁদছেন সেখানে বলছেন যে এই আমার ছেলেপেলেগুলো রাস্তায় রাস্তায় ঘুরছে তাদের কোনো জায়গা নেই স্বামী একটা কোনো ব্যবস্থা বলে দিন এ কি কথা কশ্যপকে বলছেন কশ্যপ অনেক চিন্তা করে বললেন তোমার ছেলেপেলেরা কষ্ট পাচ্ছে দেবী এক কাজ করো তুমি এক কাজ করো তোমার সন্তানদের মঙ্গল দেখতে যাও তো সব মায়ের ইচ্ছা আমার সন্তানটা ভালো অপরের সন্তান মরুক আমার সন্তানটা ভালো থাকুক এইটি ইচ্ছা বিশ্বজনীনতা বিশ্বের জননী হতে পারি এরকম ভাব কারোর মধ্যে আমি দেখিনি নিজেকে বিশ্বের জননী হিসেবে স্থাপন করতে পেরেছেন এরকম কেউ নেই সে আমার সন্তানটা ভালো পরের সন্তানটা আর নাও যদি মরে যাকে যা হওয়ার হোক আমার সন্তানটা নিয়ে বড় কথা এই হলো ব্যাপার মায়েদের এখন এখানে প্রশ্ন হলো এই যে যখন আদিতি মা এরকম কাঁদছেন তখন কশ্যপ মুনি বললেন ঠিক আছে দেবী এক কাজ করো তুমি পয়ব্রত করো পয়ব্রত কেমন বলে সাত দিনের ব্রত খুব খুব যত্ন করে করতে হবে পয়ব্রত করলে পরে ভগবান সন্তুষ্ট হবেন তারপরে পয়ব্রত যদি ঠিক হয় ভগবান তোমাকে যে কৃপা করবেন তারপরে তোমার এই সমস্যার সমাধান হবে সেবারে কেমনভাবে সেটা পরে দেখতেই পাবে আগে পয়ব্রত করো পয়ব্রত তিনি করলেন সে অনেক কথা অনেক নিয়ম পয়ব্রত যখন নিখুঁতভাবে করলেন তখন ভগবান আশীর্বাদ করলেন পয়ব্রতে সন্তুষ্ট হয়ে বললেন মা আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি আমি জানি তুমি তোমার ছেলেপেলেদের নিয়ে তুমি স্বর্গে সুখে আনন্দে থাকতে চাও তোমার বড় দুঃখ ঠিক আছে তাই হবে যাও বলে চলে গেলেন আশীর্বাদ করে সময় মতো এবার কি হলো তার গর্ভেতে কি হলো ভগবান বামনদেব কি করলেন সময় মতো কি করলেন ভগবান আবির্ভাব হলেন বামনদেব রূপে বামনদেব রূপে এবার আবির্ভাব হয়ে কি করলেন ধীরে ধীরে এই সমাধানটা করলেন পয়ব্রত করা ফলেতে ভগবান সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দিলেন তারপরেতে এবার বামন ভগবান শ্রাবণে শ্রাবণ মাসের যে নক্ষত্রেতে হ্যাঁ শ্রোণায়াম শ্রাবণ দ্বাদশ্যাম মুহূর্তে অভিজিতি প্রভু সর্বে নক্ষত্র তারা দ্যাস চক্রু তজ্জন্ম দক্ষিণম কি করলেন শ্রোণায়াম অর্থাৎ শ্রাবণ মা ওই যে বলছেন এই নক্ষত্র শ্রবণা নক্ষত্র শ্রাবণ শ্রাবণ মাসের দ্বাদশী দ্বাদশী তিথিতে মুহূর্তে অভিজিৎ মুহূর্তে দুপুরবেলা দ্বাদশ্যাম কি করলেন বলছেন দ্বাদশ্যাম সবিতা অতিষ্ঠত মধ্য মধ্যদ্দিনগত নিপ বিজয়া নাম সা প্রক্তা ইয়সাম জন্ম বিদুর হরে হে শঙ্খ দুন্দুভয় নেদুর মৃদঙ্গ পনবান কাহা চারিদিকে শঙ্খ ধ্বনি উত্থাপন হলো মৃদঙ্গ বাজে প্রণব বাজাচ্ছে ভেরি বাজাচ্ছে সব আনন্দের সঙ্গে বলো বামন মহারাজ কি বামন দেব ভগবান কি হ্যাঁ বামন দেব ভগবানের আবির্ভাব হলো কাশ্যপের গৃহেতে বামনদেব মহারাজ এলেন বড় অপূর্ব ছোট্ট নাটা শরীর ছোট্ট দেখতে ফুটফুটে চোখ কান টানা টানা একেবারে কিন্তু বেঁটে ছোট্ট বামনদেব রূপে এলেন বামনদেব রূপে এসে তার সমস্ত ক্রিয়াকর্ম যা হওয়ার হলো তারপর যখন তাকে উপবিত সংস্কার করা হলো ছোট বয়সে ত্বম বটুম বামনম দৃষ্টামোদমান মহর্ষয় कर्माणि करयामासु পুরস্কৃত প্রজাপতি বলছেন বামন রূপ দর্শন করে মহর্ষি ঋষিগণ দেবগণ সমস্ত আনন্দিত হলেন প্রজাপতি কশ্যপকে অগ্রবর্তী করে জাত কর্মাদি সংস্কার সকল করাইলেন তারপর দেব ভগবানকে উপবেদ সংস্কারও দেয়া হল পরবর্তী সময়ের ঘটনা আর কি তখন ছোটোবেলায় যা সংস্কার হলো তাড়াতাড়ি বলবার জন্য এই জন্য বলছি এখন তাকে যখন এবার ব্রাহ্মণ পইতে দেয়া হলো সেই সময় এক একজন এক একটা উপহার নিয়ে আসছেন সমস্ত এক একজন এক একটা উপহার দিচ্ছেন বটু বলছেন তখন সবিত তখন সবিত্রীদেব তাকে সাবিত্রী বললেন সাবিত্রী উপদেশ করলেন বৃহস্পতি তাকে যজ্ঞোপবিদ দিলেন কশ্যপ তাকে মেখালা প্রদান করলেন ভূমি কৃষ্ণাজিন প্রদান করলেন বনস্পতি সোম দণ্ড দিলেন মাতা আদিতি তাকে কৌপিন আচ্ছাদন দিলেন স্বর্গছত্র দিলেন সেই জগৎপতি পতিকে এইভাবে ব্রহ্মা কমণ্ডল দিলেন সপ্তর্ষিগণ কুশ দিলেন সরস্বতী অক্ষমালা দিলেন এইভাবে অব্যয় আত্মাকে সমস্ত যে যার আর অম্বিকা ভিক্ষাপাত্র দিলেন ভিক্ষাপাত্র দিলেন অন্নদান করেন যিনি অম্বিকা এইভাবে না এ ভিক্ষা দেন ভিক্ষা দিয়েছেন উমা উমা ভিক্ষা প্রদান করলেন আর যক্ষরাজ কুবের ভিক্ষাপাত্র দিয়েছিলেন আর দেবী দিয়েছিলেন ভিক্ষা সাক্ষাৎ উমা দেবী এইভাবে সমস্ত ধীরে ধীরে সব দান করার পর বটু বামনজি মহারাজ যে সূর্যের মতো তেজ ধারণ করেছেন মানে কোটি সূর্য উদয় শরীর থেকে যেন তেজ বেরোচ্ছে অথচ সেই তেজে কোনো জ্বালা নাই বটুক মামন কি করলেন বড় সুন্দর রূপ যে মৌর্যা মেখালয়া বীতম উপবীতা জীর্ণোত্তরম জটিলম বামনম বিপ্রম মায়া মানবকম হরিম মায়া মানব ধারণ মায়া রূপ ধারণ করেছেন বামন রূপ ধারণ করেছেন তিনি এবার কি করলেন ভৃগুকচ্ছ ক্ষেত্রে নর্মদা নদী নর্মদা নদীর তীরে বিরাট যজ্ঞ শুরু করেছেন কে আমাদের বলি মহারাজ সেই যজ্ঞেতে এবার বামনদেব মহারাজ চললেন টুকটুক টুকটুক টুকটুক করে বামন মহারাজ কোথায় চললেন বলে যেখানে বলি মহারাজ যজ্ঞ করছেন যজ্ঞস্থানে গেছেন কেন যজ্ঞস্থানে গেলেই তাকে দেখে ব্রাহ্মণ বৈষ্ণব কি দক্ষিণা দেবেন আর কি যে দক্ষিণাটা নেবেন সেটা তিনিই জানেন এই নাটক করবার জন্য তিনি গেলেন সেকে দেখেই বলি মহাজ যজ্ঞতে বসেছিলেন দেখে লাপে সমস্ত সবাই হাত জোর করলেন স্বাগতম তে নমস্তভ্যম ব্রহ্মণ কিম করবামতে ব্রহ্মর সেনাম তপ সাক্ষাৎ মন্যে ত্বার্য বপুধরম আহা এমন রূপ আপনি ধারণ করেছেন আপনার তেজ যেমন ছিটকে বেরোচ্ছে আপনার ব্রহ্ম তেজ এতে আমরা অভিভূত বলুন বলুন কি জন্য এসছেন কি দেব কি চাই আপনার যা চাই আমি তাই দেব বলুন কি চাই কি কি চাই গান কাঞ্চনম গুণম অধ্যা অধ্যাম মৃষ্টম তথান্নম উপেয় উপেয় উপেয়মুত বা বিপ্রকন্যাম ग्रामाण समृद्धांग स्तुरगाण गजानुवा রথং তথা অর্হোত্তম সং প্রজীব সং প্রতিচ্ছ যা আপনার খুশি হাতি ঘোড়া গ্রাম বিপ্রকন্যা গ্রাম বা যদি আপনি কোনো দ্বীপ নিতে যান আমার সপ্ত দ্বীপের যে কোনো একটা নিয়ে নিন আপনি আপনার যা খুশি তাই কি চাই বলুন সোনা দানা টাকা পয়সা হিরে মণি মানিক্য আমার কাছে যা চাইবেন তাই পাবেন বামনদেব মহারাজ ভেতরে ভেতরে হাসছেন বেটা বড় মালিক হয়েছিস না মালিক তো আমি আর তুই এখন মালিক সেজে বলছি আর যা চাইবেন তাই দিতে আচ্ছা দাঁড়া দেখছি আর তখন বিরোচন পুত্র বলি মহারাজকে বলছেন যে বামনদেব মহারাজ বড় প্রশংসা করছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বামনদেব মহারাজ বলি মহারাজকে বড় প্রশংসা করছেন তোমার মতো এত যশস্বী ব্যক্তি কেউ আছে প্রহ্লাদ মহারাজের বংশে তুমি আবির্ভাব হয়েছ তোমরা রাজ রাজা ত্রিভুবনের অধীশ্বর তোমাদের ক্ষমতা কি আহা তোমাদের মতো কি আছে তুমি যা বলছো কি নেবেন বলুন যা চাই তাই দেব তোমার মতো ব্যক্তির পক্ষে এ বাক্য ঠিকই বাক্য এটা ছোট মুখে বড় তুমি দিতে পারো বচস্তবৈতৎ জনদেব সন্নিতম কুলোচিতম ধর্মযুতম যশস্করম যস্য প্রমাণম ভৃগব সম্পরায়ে পিতামহ কুলবিদ্ধ প্রশান্ত এটা বানানো কথা নয় যা বলেছ বচস তোমার যে বাক্য বড় অমৃত আহা সত্যি কথা বলেছ এবং তোমার বংশের উচিত বাক্য ধর্মজনক বাক্য যশস্করম আর তার প্রমাণ তো তোমার কুলে প্রহ্লাদ মহারাজ রয়েছে প্রহ্লাদ তোমার কুলে বৃদ্ধ কুলবিদ্ধ প্রশান্ত অর্থাৎ প্রহ্লাদের কথা বলছি হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো এইভাবে বলতে বলতে বলি মহারাজকে প্রশংসা করতে করতে করতে করতে উঠে দিচ্ছেন এত উঠিয়ে দিচ্ছেন প্রশংসা করতে করতে বলি মহারাজকে উঠিয়ে দিচ্ছেন বললে এক কাজ করুন আমার ভজনের জন্য ছোট জায়গা দরকার আমি অল্পের উপর বলছি বেশি সময় আমি নেব না আমার ত্রিপাত মাত্র ভূমি দরকার তিনটে পা বলি মারা হো হো করে হেসে উঠেছেন বলেন কি হে ব্রাহ্মণ হে ব্রাহ্মণ বাবা আপনি বোধহয় নিজের স্বার্থ সম্বন্ধে আপনার বোধহয় কোনো অভিজ্ঞতা নেই ছোট্ট বামন রূপ আবার তাও আবার আপনার পা এইটুকুটুকু তারপর এবার তিন পাত হেসে কুটিপাটি আমার মতো একজন রাজা ত্রিভুবনের অধিপতি তার কাছে এসে তিন পাত ভালো করে বিবেচনা করুন ব্রাহ্ম বলছে আমি ভালো করে বিবেচনা করেছি তিন পা ধুমি দিয়ে কী করবেন এইটুকু জায়গা তো বসতে পারবেন না নড়তে পারবেন না বলে বামনদেব মহারাজ বলছেন দেখুন ব্রাহ্মণ বৈষ্ণব তাকেই বলে যারা অল্পতে সন্তুষ্ট আর অল্পতে সন্তুষ্ট হলে পরে তাদের বল বীর্য তেজ বাড়তে থাকে যেসব বৈষ্ণব দেখবেন ভালো করে খেয়াল করবেন কথাগুলো ঠিক যেসব ব্রাহ্মণ বৈষ্ণবের যথালাভে সন্তুষ্টি কোনো বিষয়ে আকাঙ্ক্ষা করেন তাদের তেজ দিনে দিনে বৃদ্ধি হয় আগুনের মতো অপরের কোনো ধন দৌলত লুটে নেওয়া তাদের কোনো ইচ্ছা নেই ভগবানের ইচ্ছা এসছে ঠিক আছে এক কাজ কর ওটা লাগিয়ে দে সেবায় বোঝা গেল কি বললাম ধন দৌলত যদি কালো টাকা হয় তো নেবেনই না যদি কোনো মতে একটা শ্রদ্ধাশীল ব্যক্তি দিয়েছে তাহলে ঠিক আছে এক কাজ কর টাকাটা রেখে দাও বা এটা রেখে দাও এটা এটা সেবা এই সেবা লাগিয়ে দাও বলে দেন সেবা লাগিয়ে দেন নিজে খান না তার ভিক্ষার টাকা যারা কোনো ভিক্ষার জিনিস ছাড়া কিছু খান না ভিক্ষার বস্তু টাকাও নয় যদৃচ্ছা লাভে যেন যারা সন্তুষ্ট তাদের শক্তি বাড়তে থাকে এইভাবে বলি বলছে অহো তিন পা ভূমি দিয়ে কি করবে অহো ব্রাহ্মণের আয়ুধ বাচস্তে বৃদ্ধ সম্মতা তম বালো বালি সমতি স্বার্থম প্রত্যবুদ্ধ প্রত্যবুধ যথা তিন পা ভূমি দিয়ে কি করবে তুমি এরকম হবে হ্যাঁ বুঝতে পারছেন না বলছেন ন পুমানো মাম উপব্রজ ভূয় যাচিত হাতি আমার কাছে যারা একবার ভিক্ষার জন্য আসে বলি মহারাজ আনন্দের সঙ্গে বলছেন হে ব্রাহ্মণ বালক আমার মনে হয় তুমি বটুক ব্রাহ্মণ তোমার এখনো বুদ্ধি সেরকম এখনো খোলেনি আমার মনে হচ্ছে নিজে না বালি সমতিহি স্বার্থম তুমি নিজের স্বার্থটা বোঝো না তিন পাত ভূমি দিয়ে কি করবে তুমি আপনি কি করবেন তিন পাত ভূমি দিয়ে আমার কাছে যে একবার ভিক্ষার জন্য আসে সারা জীবনে তার কোনো ভিক্ষা করতে হয় না বংশ পরম্পরা আনন্দ সরায় কি ভিক্ষা করতে এসছেন আপনি হ্যাঁ ন অপমান মাম উপব্রজ্য ভূয় যা চো তোমার হতি আমার কাছে একবার এলে আর কোনোদিন ভিক্ষা করতে হয় না তসমাত বৃত্তিকরিং ভূমিং বটো বটো কামম প্রতিচ্ছমে তাই জন্য বলছি অন্তত যেন আপনার জীবনযাপনটা হয় খেয়ে পড়ে বাঁচতে পারে এইটুকু জমি অন্তত নিন এই কি তিন পাত ভূমি দিয়ে কী করবেন ব্রাহ্মণ বলছেন না দেখুন যদি পুরাণ ইতিহাস আদি দেখেন বটুক ব্রাহ্মণ বলছেন বা পুরাণ ইতিহাস আদি দেখবেন যেসব রাজারা এই এই এই দ্বীপের অধিপতি হলে আমি সন্তুষ্ট হব তারা পরে দেখা গেছে সন্তুষ্ট হননি এরকম অনেকগুলো উদাহরণ দিয়ে দিলেন যে বিভিন্ন বস্তু লাভ হলে আমি খুশি হব এরকম অনেক রাজা মহারাজা সব বলেছিলেন পরবর্তীকালে তারা খুশি হননি খুশি বা প্রসন্নতা এটা নিজের অন্তরের মধ্যে যার যে বস্তুতে প্রসন্নতা তার তাতেই প্রসন্নতা নালে জগতের বস্তুগুলো দিয়ে দিলেও কে কোনো দিন সন্তুষ্ট হতে পারে না তার প্রমাণ দিলেন বলছেন তারপর কি করা যায় বই এবার কি করবেন তখন বলি মহারাজ বলে ঠিক আছে আপনি যখন বলছেন তিন পাত ভূমি দেবো দাঁড়ান বলে কোমন্ডল থেকে জল নিয়ে ওম ইতি বলে স্বস্তিবাচন করে বা সত্য ওম বললেই আমি করছি এটা মুখ দিয়ে বেরিয়ে গেল সত্য কথা সেটা করার আগেই এবার শুক্র শুক্রদেব শুক্রজি তিনি চিৎকার করতে আরম্ভ এই বেটা বিরোচনের ছেলে এসব বই সাক্ষাৎ ভগবান বিষ্ণু অব্রায় অব্যয় এ বিষ্ণু এরকম ছোট বামন রূপ ধারণ করে এসছে এস বৈর বৈরচনে সাক্ষাৎ ভগবান বিষ্ণুরব্যয় কশ্যপাদ আদিতের জাত দেবানাম সাধ কার্য সাধক এই দেবতাদের কার্য সাধন করার জন্য এসছে এ সাক্ষাৎ বিষ্ণু একে কি দিচ্ছিস তিনপাত ভূমি হ্যাঁ বলে তুই জানো না প্রতিশ্রুতম তুমি যে প্রতিশ্রুতি দিয়ে দিলে প্রতিশ্রুতম তয়ই তসময়ী যদ অনর্থম মজানতা এই যে প্রতিজ্ঞা করলে তিন পাত ভূমি দেব এর ফলে যে কত বড় অনর্থ হলো তা কি জানো নসাদ মান্যে দৈত্যানাম মহান মহান উপগত অনয়হ বিশাল বিপদ উপস্থিত হলো এ তিন পাত ভূমি নেবে না এ সব কিছু তোমার নিয়ে নেবে জানো না তুমি বলি মহারাজ মাথা নিচু করে রয়েছেন গুরুদেব বলে যাচ্ছেন অসুরকুলে গুরু তিনি কানই দিচ্ছেন না তিনি বললেন আমি যা প্রতিজ্ঞা করেছি তা আমি রক্ষা করব। সেই যদি এ বিষ্ণু হয় তা তো আরও ভালো কথা যদি বিষ্ণু হয় যদি ব্রাহ্মণ না যদি মনে করে সামান্য ব্রাহ্মণ নয় যদি বিষ্ণু হয় তাহলে দানের জন্য তো ইনিই সবচেয়ে উপযুক্ত একেই আমি দেব কি আমার কথা মান্যতা দিলি না তো রাজ্য রাজধানী সব চলে যাবে শিবষ্ট হয়ে যাবি তা হলেও আমি দেব তাহলেও আমি দেবো বলছেন ত্রিবিহি ক্রমই রিমান লোকান বিশ্ব কায় ক্রমিষ্যতি সর্বস্বম বিষ্ণবের দত্যা মূর বর্তিষ্যে কথম হে মূর্খ হে মূর্খ বেটা খুব দানশীল হয়েছিস নাকি সব দিয়ে দিলে স্বর্গমাত্র ফসাল সব নিয়ে নেবে তোর কোথায় যাবি কি খাবি বেটা হ্যাঁ বড় দানি হয়েছিস যা ঠিক আছে যা পারিস কর মর আমি বলা বলার বলে দিলাম আমি বলে দেওয়ার পরে বলি মহারাজ শুনলেন না বলি মহারাজ বললেন বলছেন বলি মহারাজকে তখনও সাবধানকে নিষ্ঠান্তে নরকে মান্যে হি অপ বলছেন নিষ্ঠান্তে নরকে মান্যে হি অপ্রদাতু প্রতিশ্রুতম তুই তোর প্রতিশ্রুতিটা রক্ষা করতে পারবি না এ হচ্ছে বিষ্ণু তিন লোককে অধিকার করে নেবে তুই তোর প্রতিশ্রুতি রক্ষা করতে পারবি না দেখিস কি করা যায় এইভাবে বারবার বোঝালেন জগতে সেই দান প্রশংসার পাত্র হয় যাতে নিজেকে নিজেকে ঠিক রেখে নিজের বৃত্তি নিজের খাওয়া দাওয়া সব ঠিক রেখে তবে ভিক্ষা দিতে হয় দান দিতে হয় এই কেমন দান তুই প্রতিজ্ঞা করলি তুই তো পারবি না প্রতিজ্ঞা রক্ষা করতে এইভাবে বলে <clears throat> তিনি কোনো কথা শুনলেন না বলি মহারাজ বলছেন সত্যম ভগবতা প্রক্তম ধর্ম ইম গৃহমেধিনাম অর্থম ক্যামম যশ বৃত্তিম যো ন বাধাতে কহিচ্ছিত এমন দান দিতে হয় যাতে ধর্ম অর্থ কাম এই যশ বৃত্তি যেন বাধক না সৃষ্টি হয় কিন্তু আমি প্রতিজ্ঞা করে ফেলেছি আমি মিথ্যাকে প্রচণ্ড ভয় পাই আমি কোনো কিছুকে ভয় পাই না না हम विभेमी निरयात না ধন্যাত অসুখার নবাত আমি অসুখের সাগরে যদি চলে যাই নারকে নরকে যদি চলে যাই আমি এসব ভয় করি না ন স্থান চাপ ন স্থান চাব্যনাথ মৃত্যুর যথা বিপ্র প্রলম্ভনাথ আমার যদি মৃত্যু উপস্থিত তাকেও ভয় পাই না কিন্তু এই ব্রাহ্মণকে আমি প্রতিজ্ঞা করেছি দেবো সেটা থেকে আমি পিছু আটতে পারবো না সেটা থেকে আমি পিছু আটতে পারবো না আমি যা প্রতিজ্ঞা করেছি আমি দেবই যা হবে হবে শেষে কি হলো বটুক ব্রাহ্মণকে যখনই সেই দিয়ে দান করলেন তখন দিয়ে কি হলো বটুক মামন আস্তে আস্তে কি করলেন পেট থেকে একটা পা বেরোলো প্রথমে নিজের শরীরকে বৃদ্ধি করে এবার ভূত ভূমণ্ডল সব স্বর্গ সব নিয়ে নিলেন সমস্ত কিছু অধিকার করে নিলেন ক্ষিতি সব এবার বলছেন আমার তিন নম্বর পাটা দুই পায়েতে একটা পা নিচে একটা এরাম তুলে দিয়েছেন সব চলে গেছে কোথায় কোথায় তুই দান দিয়েছিস রে বেটা হ্যাঁ আর একটা পা নিয়ে আর একটা পা কোথায় রাখবো দুটো পায়ে তো সব চলে গেছে সেই বটুক ভ্রমণের পা চলে গেছে ব্রহ্মলোকে ব্রহ্মা এবার কমণ্ডল দিয়ে ধুয়ে দিয়েছেন তার থেকেই গঙ্গা বেরিয়েছে ব্যাস এবার কি করবি মিথ্যে কথা বললি যে বলি মহারাজ এখন কিন্তু তখন যদি বলতো হে বটিক বামন যখন আপনাকে আপনি যখন বলেছিলেন দান নেবেন তখনও আপনার পা দুটোতে এইটুকুটুকু ছিল এরকম তো কথা ছিল না এখন আপনি পাগুলোকে বিশাল করে তুলে দিলেন বলতেও তো পারতেন তিনি প্রহ্লাদের শিষ্য বলি মহারাজের মহিমাটা কি বলি মহারাজ থেকে বলি মহারাজের থেকে এই এই প্রহ্লাদ মহারাজের থেকে তার ছেলে বিরোচন এত বড় শিক্ষা নিতে পারল না কে নিল বলি মহারাজ নিল বিরোচন কিন্তু এত বড় শিক্ষা নিতে পারল না এটা হচ্ছে নাতিটা নিয়ে নিল নাতি দাদুর শিক্ষাটা পুরো নিয়ে নিল কে বলি মহারাজ আমরা যুদ্ধক্ষেত্রের কথাগুলো আলোচনা করলাম না তখন দেখলে ইন্দ্র মহারাজ যাতা গালাগাল দিচ্ছে কিন্তু বলি মহারাজ যখন উত্তর দিচ্ছে তখন পরিষ্কার হয়ে যাচ্ছে বলি বলি মার তত্ত্ববিদ বোঝা যাচ্ছে বলি যে কথাতে সেগুলো আমি আলোচনা করার সময় পেলাম না এখন এখানে দেখা গেল কি যে দু পায়েতে সমস্ত নিয়ে নিলেন তৃতীয় পা রাখার জন্য আর কোনো জায়গা নেই তখন বলি মহারাজের ইশারাতে তাকে কেউ নাক পাশে বেঁধে ফেলা হলো এরকম বাঁধা বলি মহারাজকে বেঁধে নিয়েছেন কেন প্রতিজ্ঞা রক্ষা করতে পারেনি বলে মা এরকম বেঁধে ফেলেছে তাকে বলে মা মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছেন চুপচাপ এবার বৃন্দাবলী বৃন্দাবলী হলে বলি মহারাজের পত্নী তিনি ধর্ম ধর্ম সম্বন্ধে তার জ্ঞান আছে একেই বলে ধর্মপত্নী এখনকার দিনে ধর্মপত্নী আর তখনকার দিনে ধর্মপত্নী ধর্মপত্নী জানেন স্বামীর এই অবস্থায় কি করতে হয় সঙ্গে সঙ্গে তিনি কি করেছেন এক কলসে সুন্দর পবিত্র জল নিয়ে এসছেন নিয়ে এসে কী করেছেন বামন দেবের অর্চনের জন্য বামন দেবের চরণে ফেলার জন্য সব কিছু করে দিয়েছেন পুজো করবার জন্য আর বলি মহারাজকে কানে কানে শিখিয়ে দিলে স্বামীন হে স্বামী ওই বামনদেব জিজ্ঞাসা করছে না তুই কথাটা মিথ্যে বললি তুই মিথ্যেবাদী তো দু পায়ে সব নিয়ে নিয়েছে তিন পাটা কোথায় রাখো তিন পাটা এখান থেকে বেরিয়েছে বামনদেবের তিন পা এই পেট থেকে বেরিয়েছে তখন স্বামীকে বললেন স্বামী আপনি বলে দিন মাথাটা পেতে দিন বলে তৃতীয় পাটা আপনি মাথায় রাখুন তৃতীয় পাদ মাথায় রাখুন বেলার সঙ্গে সঙ্গে বলি মহারাজ পেতে দিলেন মাথা নিচু করে বললেন প্রভু আপনার তৃতীয় চরণ মাথায় রাখুন মাথায় রাখার বলেতে অনেক কথা সেসব ব্রহ্মা অনেক কথা বললেন কমণ্ডল জল নিয়ে ব্রহ্মা সেই ধুয়ে দিয়েছিলেন সেই বামনদেবের চরণ আবার বামনদেবকে ব্রহ্মা বলছেন প্রভু যে সর্বস্ব তোমাকে দিয়েছে তাকে কি বেঁধে ফেলা উচিত এরকমভাবে ব্রহ্মা বলছেন তাকে এইভাবে এইভাবে বলছেন যে আনেন যাচ মানেন শত্রুণা বটুরূপেণা সর্বস্বম নো হৃতম হ্যাঁ ভর্তুর নস্ত দণ্ডস্ব বরহিষি সত্যব্রতস্ব সত্যম দীক্ষিতস্ব বিশেষত না নৃতম ভাষিত সক্ষম ব্রহ্মণ ব্রহ্মণ্যস্য দয়াবত বলছে একে যজ্ঞেতে দীক্ষিত হয়েছে তার আবার হে রাজন বলি বলছেন কি বলছেন বটুরূপী বটুরূপী এই শত্রু ভিক্ষুক হয়ে যজ্ঞ দীক্ষিত এই অহিংসক আমাদের প্রভু সর্বস্ব হরণ করে নিয়েছে এরা সব বলছে নালিশ করছে এইভাবে করার পর অনেক কথা সেখানে নাগপা বরুণ পাশে থাকে নাগপাশে না বরুণ পাশে বেঁধেছে বলিকে বন্ধন করলেন এবার হাহাকার উঠল জগতে তিন পা ভূমির নাম করে বলি বামনদেব সব কিছু নিয়ে নিয়েছেন এই করে এবার প্রহ্লাদ মহারাজ সেখানে এসে গেছেন দাদু দাদু এবার চলে এসছেন দাদু যখন এসে গেছেন এসে দেখেন নাতি আমার বরুণ পাশে বাঁধা রয়েছে নাতির কাছে দূর থেকে এরম রয়েছেন আর চোখে জল পড়ছে বমন এই আমাদের বলি মহারাজের এখন দাদু এসে গেছে প্রহ্লাদ মহারাজ তাকে যে নেবে দণ্ডবোধ করবে তার ক্ষমতা নেই কেন বরুণ পাশে বাঁধা নিচু হতে পারছে না চোখে জল ফেলছে আর দাদুর কাছে মাথা নিচু করে আর প্রহ্লাদ মহারাজ প্রশংসা করে ভগবানকে বলছেন স্তুতি করে প্রভু যে তোমার যে এত বড় কৃপা আমরা তো কল্পনা করতে পারি না তুমি কি এর সর্বস্ব হরণ করে নিলে না সর্বস্ব দিলে কোনটা অসুরকুল বলছে সব নিয়ে নিল দেবকুল বলছে ভগবান সব দিলেন আজকেই তো সব দিলেন কেন যার মাথায় চরণ রেখেছেন তাকে আর কি বাকি আছে সেই চরণই তো শেষ প্রাপ্তি এনে প্রহ্লাদ মহারাজ এসে ওই অসুরগুলো সব উল্টোপাল্টা চেঁচামেচি করছে আমাদের মালিককে বোকা পেয়ে এরম করেছে আর প্রহ্লাদ মহারাজ এসে তো পুরস্কার প্রশংসা করছেন বলি মহারাজকে বলছে প্রভু আজ তোমার যে কত বড় করুণা সেটা তো আজকে দেখলাম যে কত বড় করুণা তুমি একে আজকে এরম অবস্থায় ফেলেছো কত করুণা হলে তোমার আর বলি রুবাচ বলি মহারাজ বলছেন যদুত্তম শ্লোক ভগবান হ্যাঁ বলছেন আচ্ছা এখানে না করমি করমি অনৃতম হ্যাঁ, বলছেন এখানে যদুত্তম শ্লোক ভগবান মমে রীতম বচো আমার মুখ দিয়ে যে বাক্য বেরিয়ে গেছে আমি সেইটি রক্ষা করবো অচো ব্যালিকাম সুরবর্জমান্নতে আমি সেই কথাই রক্ষা করব। আমি কোনোরকমভাবে ভয় পাই না বিভেমি বিভেমি নাহম নিরায়াত আমি নরক থেকে ভয় পাই না পদচ্যুত হয়ে গেলেও আমি ভয় পাই না না আপনি যে বলছেন বিভেমি নাহম নিরায়াত পদচ্যুত ন পাশবন্ধ্যাত ব্যাসনাত দূরত্বয়াত নৈবা অর্থকৃত হ্যাঁ নৈবা অর্থকৃত সদ্ভবত যদ্ভব সদ্ভবত বিনিগ্রহাদ অসাধুবাদাত ভৃষম উদ্দিজে যথা আমি মিথ্যা থেকে সবচেয়ে বেশি ভয় পাই তাই জন্য আজকে সত্যকে রক্ষা করবার জন্য গুরুর কথাও তিনি মানেননি গুরুর কথাও তিনি মানেননি সত্যকে তিনি ধরে রয়েছেন সত্যকে বলছেন নৈবার্থ তো কৃচ্ছাত ভবত বেনিগ্রহাত আপনি যে আমাকে কষ্টে ফেলেছেন নৈবার তো কৃচ্ছাত হ্যাঁ ভবত বেনিগ্রহাত সাধু বাধাত ভৃষম উদ্দিজে ইয়থা আমি মিথ্যা থেকে সব থেকে বেশি ভয় পাই সেই জন্য আমি মিথ্যা থেকে আমি বিচলিত হতে পারবো না বলি মহারাজ শেষ সময় পর্যন্ত কি করলেন সত্যকে ধরে রইলেন বলে আমার যা গতি হবে তাই গতি হোক তথাপি আমি সত্যকে ছাড়তে পারব না এইভাবে প্রশংসা করলেন এবার বৃন্দাবলী নানারকম স্তব করে তাকে স্তব করলেন আর ভগবান তখন বলছেন ব্রাহ্মণ যদন গৃহ্ণামি তদ বিষ বিধুনোমি অহম জন্মদহ পুরুষ স্তব্ধ লোকম মান চবমান্নতে ব্রাহ্মণ ব্রাহ্মণ যখন ব্রহ্মা বলেছিলেন হে প্রভু এ তো সব দিয়ে দিয়েছে একে এখন বেঁধে রেখেছেন কেন তখন ভগবান হেসে বলছে ব্রাহ্মণ জেনে রেখো যাকে আমি অনুগ্রহ করি তার সব কিছু আমি কেড়ে নিই সেই জন্য ভগবান বলছেন ব্রাহ্মণ জন অনুগৃহ্ণামি তদ বিষ বিদুনোমি অহম জন্মদ পুরুষ স্তব্ধলোকম মাম চ অবমান্নতে বাঞ্ছা কল্পতর্বশ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানং পাবন বৈষ্ণবিহনম